ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إن বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রাসুলিল্লাহ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলাম ধর্মে আমরা আমাদের জীবন পদ্ধতির সমস্ত ক্ষেত্রে সঠিক আদব কায়দা পাচ্ছি তো এখানে সমস্ত আদব কায়দা তুলে ধরবো না শুধু একটি আদব কায়দা তুলে ধরার ইচ্ছা করেছি সে বিষয়টি হল আন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال لا يقيم الرجل الرجل من مجلسه ثم يجلس فيه رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه হাদিসের শব্দগুলি সাহি বুখারি থেকে নেওয়া হয়েছে আবদুল্লাহ বিন ওমর আলা আনহুমা হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে যেন সে না বসে তো এই হাদিসটি একটি মূল্যবান হাদিস এতে আমাদেরকে ইসলামী আদব শিক্ষা দেওয়া হলো যে মজলিসে আমরা বসব তো আমাদের আচরণের দ্বারা যেন কাউরি মনে কষ্ট না হয় কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে উঠিয়ে তার জায়গায় সে বসে তাহলে তার মনে ব্যথা হবে ইসলাম ধর্ম প্রেম প্রীতির ধর্ম ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ধর্ম ঘৃণিত ভাবকে দূরে রাখার ধর্ম কিন্তু কোনো ব্যক্তি যদি এক ব্যক্তিকে উঠিয়ে তার জায়গায় বসে তাহলে এতে তার মনে কষ্ট হবে এর দ্বারা এই আচরণের দ্বারা ঘৃণিত ভাব সৃষ্টি হবে সমাজে অকল্যাণ দেখা দিবে তো মজলিসে বসার আদব কায়দার মধ্যে এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে ছোট ছেলেও যদি একজন বসে থাকে তাহলে তাকে উঠিয়ে আমি যেন তার স্থানে না বসি তবে কোনো ব্যক্তি যদি নিজে থেকে উঠে আপনাকে বসার স্থান দেয় তাহলে বসতে পারেন তবুও তার জন্য উঠে যাওয়া উচিত নয় হ্যাঁ জায়গা কম থাকলে সবাই একটু সরে সরে বসবে এটাই হচ্ছে উত্তম পন্থা মজলিসে বসার আদব কায়দার মধ্যে এটাও রয়েছে যে কোনো একটি খাস জায়গা যদি কোনো বিশেষ মেহমানের জন্য তৈরি করা হয় সেখানে যেন কেউ না বসে মজলিসের মধ্যে যেটা চলাফেরার জায়গা সেখানে যেন আমরা না বসি মজলিসে বসে যেন আমরা গিবত না করি পরচর্চা না করি মজলিসে ঢুকার প্রথমে আমরা আসসালামু আলাইকুম বলবো মজলিস থেকে যাওয়ার সময় আসসালামু আলাইকুম বলে যাব আর মজলিসে বসে আমাদের অনেক অসার কথা হয়ে যায় তো সেটার কাফারা স্বরূপ যে দুয়াটি আছে সেই দুয়াটি যেন আমরা মজলিসের শেষে পাঠ করি সুবহানাক আল্লাহ রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা এই দুয়াটি বা যে কোনো বইয়ে বা লিফলেটে দেখে আপনারা মুখস্থ করতে পারেন সম্মানিত ভাই ও বোনেরা আমার এই হচ্ছে ইসলামী আদব কায়দা মজলিসে বসে আমরা এমন কোনো বিষয় নিজের সামনে তুলে ধরব না যে বিষয়ের দ্বারা অশান্তি দেখা দিবে তর্ক সৃষ্টি হবে অনেক সময় কোনো কোনো মজলিসে তর্ক সৃষ্টি হয় তারপরে আবার মারামারিও শুরু হয় তো যে সমস্ত বিষয়ের দ্বারা অশান্তি দেখা যাবে সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যেন মুসলমান সমাজে প্রেম প্রীতি ভালোবাসা সবসময় স্থাপিত থাকে এটাই হচ্ছে আমাদের ইসলামী আদব কায়দা সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তো আমাদের উচিত আমরা কোনো ব্যক্তিকে তার মজলিস থেকে উঠিয়ে তার জায়গায় যেন আমরা না বসি এখান থেকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু